তুরস্কে যেভাবে ইসলামকে ধ্বংস করা হয়েছে ঠিক একই নিয়মে এই ভারতবর্ষে বিশেষ করে বাংলাদেশেও ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে আপনারা জানেন কামাল পাশা নামক এক ইহুদি খ্রিস্টানদের দালাল তুরস্কের খেলাফতের দুর্বলতার সুযোগ নিয়ে এবং তৎকালীন খলিফাদের স্বেচ্ছাচারিতা এবং তাদের তথা কথিত হেরেম এই সমস্ত বিষয়গুলোর সুযোগ নিয়ে একদল নাস্তিক মোরতাদ ইসলামের ভিতরে প্রথমে সেকুলার তথা ধর্ম নিরপেক্ষতা প্রবেশ করায় উনিশশো সালে এই কামাল পাশা ইসলামের সর্বশেষ কফিনের শেষ প্রেকটি এঁকে দেয় খেলাফত ব্যবস্থা ধ্বংস করে এবং খেলাফতকে ধ্বংস করে শেষ করে নাই খলিফা পদবি পর্যন্ত বিলুপ্ত করে দেয় এরপরে তুরস্কের ভিতরে আর কোন জায়গায় মুসলিম আলেমদেরকে বড় বড় মুফতিদেরকে সরকারি পদে রাখা হয়নি একই ধারায় পরবর্তীতে মিশরেও সে একই পরিস্থিতি ঘটে এবং উনিশশো থেকে উনিশশো সাল সময় মিশরের বিভিন্ন পদ থেকে আলেমদেরকে বহিষ্কার করে তাদেরকে উৎখাত করে সম্পূর্ণ পাশ্চাত্য ধারায় মিশরেও একই ধরনের সেকুলার রাষ্ট্র গঠন করা হয় এবং এরপরে ইরাকে এবং অন্য অন্য দেশগুলোতে একইভাবে ইসলামকে বিদায় করে ধর্ম নিরপেক্ষতা এবং পরবর্তীতে রাজতন্ত্রকে গঠন করা হয় আমি এটা আগেও আলোচনা করেছিলাম পৃথিবীতে যখনই কোনো নতুন মতবাদ নতুন কোন চিন্তা ভাবনা তন্ত্র মন্ত্র চলে আসে তখনই একদল ইসলামের নাদান দোস্ত এরা ওটাকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে যায় সমাজতন্ত্র যখন আসলো একদল মানুষ সমাজতন্ত্রকে কিভাবে ইসলামের সঙ্গে মিলানো যায় এজন্য তারা উঠে পড়ে লাগলো এবং পাঁচশো পৃষ্ঠার একটা বই লিখে ফেলল আল ফিল ইসলাম ইসলামের সমাজতন্ত্র সমাজতন্ত্রের স্লোগানগুলো ছিল খুবই আকর্ষণীয় আবেগময় কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ গাছতলায় কেউ দশতলায় তা হবে না জনগণ এগুলোকে গ্রহণ করল এবং দলে দলে যখন মানুষ এতে ঢুকতে শুরু করল একদল লোক তখন বলে উঠল যে হ্যাঁ ইসলাম ওই সমাজতন্ত্রের কথাই বলে এবং ওই ইস্তারাকিয়াত ফিল ইসলাম কিতাবে আল্লাহর নবীর জীবনীকে উপস্থাপন করা হল যে তার মৃত্যুর পরে ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা যখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর কাছে পিতার সম্পত্তির ভাগ চাইতে গেলেন তখন তিনি তা দিলেন না উল্টো হাদিস শুনিয়ে দিলেন আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন নাহনুম আশরাল আম্বিয়া লা আমরা নবীদের দল আমরা কারোর থেকে অরিস হই না কাউকে অরিস বানাই না অর্থাৎ আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম নিজের কোন সম্পত্তি রেখে যান নাই এটাই সমাজতন্ত্র এমনি ভাবে আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর জীবনীকে আনা হল তিনি তার জীবনে কোনো সম্পত্তি জমা করেননি ইসলামীরা ভান্ডার থেকে বাইতুল মাল থেকে অতটুকু নিতেন যতটুকু তার প্রয়োজন ছিল তার স্ত্রী যখন ওর থেকে একটু বাঁচালো এবং জমা করে করে কিছু হালুয়া বা মিষ্টি তৈরি করার জন্য আবেদন করলো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বললেন এ অর্থ তুমি কোথায় পেলে তিনি বললেন আপনার বেতন থেকে এটা জমা করে রেখেছিলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ওটাকেও বাইতুল মালে ফেরত দিলেন এবং নিজের বেতন থেকে ওই পরিমাণ কমিয়ে দিলেন কারণ এটা আমার প্রয়োজন হয় না এই তো সমাজতন্ত্র এমনিভাবে ভাবে আবুজার গেফার রাজি আল্লাহ তার আনহু মাল জমা করাকে বৈধ মনে করতেন না এইভাবে অনেকগুলো দলিল পেশ করে কিতাব লেখা হল সমাজতন্ত্র আর ইসলাম একই জিনিস এই আলেমগুলো সমাজতন্ত্রীদেরকে খুশি করার জন্য এভাবে কিতাব লিখল এরপরে যখন সমাজতন্ত্রের লিডারদের জীবনী প্রকাশ পেয়ে গেল এগুলো ফাঁকা আওয়াজে পর্যবসিত হল জনগণ দেখল একটা দেশ চালাতে গেলে মানুষের উপরে পুলিশ দরকার পুলিশের উপরে পুলিশ সুপার দরকার তার উপরে আরো অনেক প্রশাসনের স্তর তৈরি করে তারপরে দেশ চালাতে হয় এরপরে দেখা গেল যদি বলা হয় ক্ষমতার দিকে ভারসাম্যতা পার্থক্য থাকবে কিন্তু সুযোগ সুবিধা সমান থাকবে বাস্তবে তাও দেখা গেল ঠিক ছিল না বরং দেখা যায় মুসলিমেও কয়েকজন লোক গোটা জাতির সম্পদের কুক্ষিগত মালিক হয়ে গেল দেশের সমস্ত জনগণকে গরু ছাগলের মতো শ্রমিক বানিয়ে এরপরে মানুষকে বলা হলো যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না জুলুমের আর কোন ছিদ্রপথ বাকি রাখা হলো না মানুষ বুঝতে পারল এটা এরকম একটা সমাধান কারো মাথা ব্যথা হলো সমাধান দিল মাথা কেটে ফেললেই মাথা ভালো হয়ে যাবে সমাজতন্ত্রে শোষণের ছিদ্র পথ বন্ধ করে দেওয়ার জন্য মানুষের স্বাধীনতাকে হরণ করা হলো মুষ্টিমেয় কয়েকজন লোকের গোলামে পরিণত করা হলো এ কারণেই যখন দেশের আয় উন্নতি ধ্বংস হতে লাগলো কলকারখানায় উৎপন্ন ব্যাহত হতে লাগলো তখন মানুষেরা সমাজতন্ত্রকে লাথি মারল এবং সমাজতন্ত্রের বড় বড় উদ্ভাবক যারা ছিল যাদের মূর্তিগুলো রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছিল এগুলোকে ক্রেন লাগিয়ে টেনে হেঁচড়ে নদীতে ফেলে দেওয়া হলো এরপরে আসলো আমার গণতন্ত্র এখানে এসে মানুষকে শিখানো হল জনগণ সমস্ত ক্ষমতার উচ্চ ক্ষমতার মালিক জনগণই সবকিছু আইন তৈরি করবে এরকম যখন জনগণের প্রভুত্বের স্লোগান দিয়ে মানুষ মাঠে নামল বর্তমান বিশ্বের জনগণ তাদের পক্ষে চলে গেল আলেমদের এক শ্রেণী এখানেও ব্যতিক্রম করল না একদল আলেমেরা সঙ্গে সঙ্গে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগে গেল যার ধারা বর্তমান পর্যন্ত অব্যাহত আছে ইসলামের সুরা আছে গণতন্ত্রে সংসদ আছে এরকম কিছু মিল রেখে গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য পায়তারা করছে আপনারা জানেন ছাগলের চারটা পা আছে একটা লেজ আছে গরুরও চারটা পা আছে একটা লেজ আছে তাই বলে কি কেউ বলতে পারবে যে গরু আর ছাগল একই ইসলামের সুরা আর বর্তমানে গণতন্ত্রকে একভাবে যাচাই মিলানোর কোন সুযোগ ইসলাম দেয়নি গণতন্ত্রের মূল স্লোগান হচ্ছে ইনিল হুকমু ইল্লা সাহ জনগণ ছাড়া কোন আল্লাহ নাই লাইলা সাহাব জনগণ সমস্ত ক্ষমতার মালিক ইসলামের স্লোগান হচ্ছে লাহা আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিককে আর গণতন্ত্রে ক্ষমতার মালিককে গণতন্ত্রে আইনের উৎস জনগণ এগুলো শুধু আমার বক্তব্য না কারো যদি অবিশ্বাস লাগে বাংলাদেশের সংবিধানটা খুলে দেখলেই পাবেন সাতের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ একজন মুসলিম বিশ্বাস করবে শুধু বাংলাদেশের প্রজাতন্ত্রে নয় গোটা দুনিয়ার এবং সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহ এরপরে সাতের দুইয়ে লেখা আছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য অন্য আইনের যতখানি এর সাথে অসামঞ্জস্যশীল ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে আপনারা জানেন এজন্য গণতন্ত্রের ভাষ্যকার আব্রাহাম লিঙ্কনে স্পষ্ট করে দিয়েছেন of the people by the people for the people বলে একজন মুসলিম বিশ্বাস করবে আইন দেওয়ার উচ্চ আল্লাহ সুবাহ কোরআন বলছে ইনিল হুকমু ইল্লাহ আল্লাহ ছাড়া কার আইন বিধান দেওয়ার অধিকার নেই কোরআন বলছে অল্লাহমু হুকমিহি আল্লাহ তালা বিধান দেন আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারণে গণতন্ত্রের নিয়ম হচ্ছে গণতন্ত্রে যেহেতু জনগণের আইন মানবে সুতরাং জনগণ কর্তৃক তৈরি সংবিধানের পরিপন্থী যেটা আসবে সেটা বাতিল করা হবে এ কারণে আল্লাহর বিধান চোরের হাত কাটা আইন বাতিল করা হয়েছে পর্দার আইনকে বাতিল করা হয়েছে সম্পত্তির আইনে হাত দিয়ে তারা দেখেছে হাত পরে যাচ্ছে বিরত রেখেছে এমনি ভাবে আল্লাহ সুবাহ সুদ হারাম করেছেন এরা সুদকে লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে আল্লাহ সুবহান এমনি ভাবে যে সকল আইন করেছেন ওই আইনের সঙ্গে যেটা যেটা সাংঘর্ষিক সেখানে নিজেদের আইনকে বহল রেখেছে আল্লাহর আইনকে বিলুপ্ত করে বাতিল করে দিয়েছে আপনারা জানেন এই রকম যখন একদল আলেম এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করা শুরু করলো মুসলিম যুবকেরা দলে দলে সেই দলে ঢুকতে শুরু করল কিন্তু বর্তমান বিশ্বের মুসলিম জাতি জানতে পেরেছে সমাজতন্ত্র যেরকম ভাবে মানুষকে শোষণ করার জন্য গোটা দেশের মুসলিম জনগণকে শুধু মুসলিমদের কি নয় গোটা জাতিকে মুসলিমেও কয়েকজন লোকের গোলামে পরিণত করেছিল ঠিক তেমনি ভাবে বর্তমান বিশ্ব গণতন্ত্রের স্লোগান দিয়ে মুষ্টিমেয় কয়েকজন শাসকেরা বা একটা দল গোটা জাতিকে গোলামে পরিণত করছে যার জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছি আমরা এদেশেও যে দেশের মানুষ গণতন্ত্রের বক্তব্য বাক স্বাধীনতা সেখানে যখনই কেউ কোন নির্দিষ্ট সরকারের বিরুদ্ধে কথা বলে তখন তাদেরকে কারারুদ্ধ করা হচ্ছে অথবা ফাঁসি দেওয়া হচ্ছে অথবা পাখির মতো তাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে অথবা এই গণতন্ত্রের আইন প্রণেতাদের আর এক দলকে তারা রাস্তায় পা দিয়ে বুট দিয়ে মারাচ্ছে আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের স্লোগান দিয়ে মানুষকে গণতন্ত্রী মানুষকে রাস্তায় তারা পাড়াচ্ছে আমার ভাইয়েরা আজকে আমি পরিষ্কার বলতে চাই যদি সত্যিকার অর্থে কেউ ইসলামের জন্য কাজ করে পৃথিবীর বুকে আবার ইসলামকে বিজয়ী করতে চায় তাহলে যেভাবে বিভিন্ন দেশের মুসলিম যুবকেরা বুঝতে পেরেছে সমাজতন্ত্র নয় গণতন্ত্র নয় মুসলিমদের বিজয় আসতে পারে শুধুমাত্র আল্লাহর রসুলের তরিকায় আল্লাহর রসুলের তরিকায় আমরা দুটো ধারা দেখতে পাই একটি ধারা হচ্ছে মদিনা বিজয় আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কার থেকে ইসলামের দাওয়াত প্রচার করতে শুরু করলেন তাও এদের দাওয়াত দিতে শুরু করলেন মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানাবার আহ্বান করলেন জনগণ বেশিরভাগ লোকেরা তাদের বিরোধিতা করেছে মক্কার স্বার্থান্বেষী লোকেরা বুঝতে পেরেছে এই লাহার দাওয়াতের মানে হচ্ছে ওদের সমাজতন্ত্র গণতন্ত্র অথবা মানব রচিত কোন তন্ত্র মন্ত্র চলবে না লাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না এজন্য তারা আল্লাহর নবীকে এবং যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে চরম নির্যাতন শুরু করে দিল আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম সেজন্য হজের মৌসুমে বিভিন্ন সময় মিনাতে আরাফাতে বিভিন্ন দেশ থেকে আসা লোকদেরকে বলতেন মাইয়াহমিলুনি মাইয়াহমিলুন ইলা কৌমিহি কে আছে এরকম যে আমাকে তাদের জাতির কাছে নিয়ে যাবে আমি তাদেরকে ইসলামে দাওয়াত পেশ করব এরকমই এক সময়ে মদিনার আউস এবং খাজরাদের কিছু লোকেরা আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করে গোপনে বসে তারা ইসলাম গ্রহণ করল আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম তাদের দায়িত্ব দিলেন মদিনায় গিয়ে ইসলাম প্রচার করার জন্য এবং পরবর্তী বছর আবার এখানে সাক্ষাৎ করার জন্য পরবর্তী বছর হজের মৌসুমে আবার লোকেরা ওখানে মক্কা মদিনার থেকে লোকেরা এসে এখানে আবার বায়াত দিল আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বায়াতুল আকাবা সানিয়া দ্বিতীয় বায়াতে আকাবার সময়ে মদিনার লোকদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হলেন মদিনায় যদি আমার লোকেরা হিজরত করে যায় তোমরা তাদেরকে আশ্রয় দিবে আমি নিজেও তোমাদের কাছে চলে যাব তোমরা আমাকে আশ্রয় দিবে মদিনার লোকেরা অঙ্গীকার করল ইয়া আল্লাহি আপনি যদি আমাদের মাঝে চলে যান আমরা আপনাকে আমাদের মা বোনকে যেরকম হেফাজত করি অর্থাৎ আরবের সর্বোচ্চ কথা অঙ্গীকার যেটা তা তারা দিল আমরা সেরকম ভাবে আপনাকে রক্ষা করার চেষ্টা করব বাইরা আমার এরপরে আপনারা জানেন আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পাঠালেন ইসলামের দাওয়াত প্রচার করার জন্য এবং সেখানে গিয়ে যখন ইসলামের দাওয়াত প্রচার হতে লাগল এক পর্যায়ে মদিনার অধিকাংশ লোক ইসলামের চলে আসলো এবং আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গেলেন মদিনায় ইসলামী রাষ্ট্র গঠিত হল এটা ছিল ইসলাম বিজয়ের একটি ধারা অর্থাৎ গণবিপ্লব বর্তমান যুগেও ইসলামকে বিজয়ী করতে হলে আমাদের মনে রাখতে হবে মুসলিম যুবকদের মাঝে ইসলামী চেতনা তৈরি করা মুসলিম জনগণের মাঝে ইসলামের সুন্দর দিকগুলোকে তুলে ধরা এবং মুসলিমদের মাঝে আল্লাহর বিধান কায়েম করার স্পৃহা তৈরি করা তাহলে ইনশাআল্লাহ এই যুগেও সম্ভব যেখানে বাংলাদেশে প্রায় তিন লাখ মসজিদ যেখানে হাজার হাজার মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র শিক্ষক এই সব মানুষগুলোর জনী আল্লাহর নবীর তরিকা এসে একজন ইমাম মেনে তার ঐক্যবদ্ধ হয়ে এদেশে আন্দোলন শুরু করে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন মদিনার মতো এখানেও ইসলামী হুকুমাত কায়েম হতে পারে কিন্তু আপনারা জানেন এত কিছুর মধ্যেও একদিকে আহমদ শফি সাহেব ডাক দিয়েছেন ছয় তারিখে আর একদিকে চরমনায় পিসাব আজকে ডাক দিয়েছেন ঐক্যবদ্ধ এখনো সম্ভব না এটা আমি প্রায় বলে থাকি এদেশের এক শ্রেণীর পীরেরা জানে যদি সত্যিকার অর্থে খেলাফত কায়েম হয়ে যায় সত্যিকার অর্থে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যায় এদের ব্যক্তিগত খেলাফত থাকবে না ব্যক্তিগত বায়াত থাকবে না সেজন্য আপনারা দেখেছেন এই বর্তমান সময়ে হাটহাজারি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম প্রিন্সিপাল তিনি যখন মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে হেফাজত করার জন্য ডাক দিয়েছেন তখন দেশের সেই হকানি পীর নামধারী চরমনায় পীর সাহেবের আসল চেহারা খুলে গেছে তিনি আলাদা করে আজকে ডাক দিয়েছেন যারা বুঝতে হবে যুগে যুগে একদল লোকেরা ইসলামী আন্দোলনের পিছন থেকে ছুরি মেরে ইসলামকে ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি ভাবে তুরস্কের কামাল পাশা ইসলামী খিলাফতকে ধ্বংস করেছে আর সেই ধ্বংসকে টিকে রাখার জন্য জীবনে আর যাতে পৃথিবীর বুকে খেলাফত ব্যবস্থা কায়েম হতে না পারে সেজন্য খেলাফত ব্যবস্থাকে রাষ্ট্রীয় পর্যায় থেকে ছিনতাই করে নিয়ে পীরতন্ত্রে ঢুকিয়ে দিয়ে এখন পীরেরা ফকির হাকিরের বায়াত নাই পিঠে হাত দিয়ে রশি ছড়িয়ে দিয়ে এরকম বায়াত নিচ্ছার পীর মুখ বানাচ্ছে ভাইয়েরা আমার যদি সত্যিকার অর্থে ইসলাম কায়েম করতে হয় তাহলে সমস্ত তরিকা বর্জন করে সমস্ত ফেরকা বর্জন করে মুসলিম জাতিকে একজন খালিফা অথবা একজন ইমামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে তাহলে ইনশাল্লাহ শুধু নাস্তিক মোর্তাদের নয় নাস্তিক মোর্তাদদেরকে যারা স্থান দিচ্ছে পৃষ্ঠপোষ করছে তারা কোথায় গিয়ে পালাবে পালাবার জায়গা বন্ধু খুঁজে পাবে না ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা জানেন যুগে যুগে একদল দালাল তৈরি করা হয়েছে এখনো তা হচ্ছে আমি আলোচনা করছিলাম মুসলিমদের বিজয় আসতে পারে দুই ধারায় ইরান যদিও শিয়া আকিদাগতভাবে আমি তাদের সঙ্গে একমত নই যা আমার বিভিন্ন আলোচনা আছে কিন্তু যদি তাদের বিজয় দেখেন আপনারা জানেন ইরানের আমেরিকার দালাল রেজা শাহ পাহলবি যখন তুরস্কের কামাল পাশার তরিকা ধরে ইরানকেও সেকুলার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছিল সেই সময় ইরান এশিয়াদের নেতা খমিনি আয়াতুল্লাহ রহুল্লাহ খমিনি তাদের মাঝে তার বিরুদ্ধে ইসলামিক ঐক্যের ডাক দিলেন তাকে নির্বাসনে দেওয়া হল সেখান থেকে তিনি বক্তব্য পেশ করছেন গোটা ইরানে বিপ্লব শুরু হলো এবং সমস্ত মানুষ রাস্তায় নেমে আসলো আমি একটা ভিডিওতে দেখেছিলাম মেয়ে লোকেরা পর্যন্ত ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছে রেজা সাহ পাহলবির লোকেরা ট্যাঙ্ক দিয়ে শত শত মানুষকে পিষে দিচ্ছে আর তারা সামনে গুচ্ছে একটা মানুষও পালায় নাই ওরা বরং ট্যাঙ্কের দিকে ফুল ছুঁড়ে মারছে আর বলছে রেজা আসার সৈনিকেরা তোমরা আমাদেরকে শহীদ করে জান্নাতে পাঠাচ্ছ আমরা তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছি কিন্তু জেনে রাখো তোমরা আমাদের বিজয়কে ধ্বংস করতে পারবে না আমাদের উত্তাল স্রোতকে তোমার ঠেকাতে পারবে না এই জমিনে ততক্ষণ পর্যন্ত আমাদের দিন কায়েম না ততক্ষণ পর্যন্ত পিছু হটব না আপনারা জানেন ঠিকই রেজা শাহ পাহলবি শেষ পর্যন্ত তার প্রভুরা তাকে টিকাতে পারে নাই ইরান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল আপনারা জানেন এই বাংলাদেশেও যদি আজকে গোটা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে তাহলে বাংলাদেশের জমিনে একের পর এক আল্লাহর নবীকে গালিগালাজ করছে কেউ কোরআনের আয়াতকে বিকৃত করছে পাঠ্যপুস্তকের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা ঢুকাচ্ছে আল্লাহর হারামকে হালাল ঘোষণা করছে আল্লাহর সন্তান বলে দাবি করছে অমুসলিম জাতি আজকেও যদি ঐক্যবদ্ধ না হও সেদিন বেশি দূরে নয় তুরস্কের স্রোত ধারায় তুরস্কের রীতি অনুযায়ী এই বাংলাদেশেও একদিন আলেমদেরকে ধ্বংস করা হবে মাদ্রাসা ধ্বংস করা হবে মুসলিম জাতির চিহ্নকে ধ্বংস করে দেওয়া হবে এজন্য মনে রাখতে হবে সত্যিকার ইসলাম বিজয় করতে আমাদের সে পথে এগুতে হবে দ্বিতীয় আরেকটি ধারা ইসলাম বিজয়ের জন্য বর্তমানে আরেকটি হচ্ছে আমাদের সামনে মক্কা অভিযান মদিনার অভিযান ছিল গণবিপ্লব গণজাগরণ মক্কার বিজয় ছিল ভিন্ন ধারার আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ইসলাম গঠন করলেন ইসলামী রাষ্ট্র হল আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম সাহাবায়িক রামদেরকে সেরা প্রশিক্ষণ দিলেন সামরিক প্রশিক্ষণ দিলেন এরপরে সাহাবায়িক রামদের মধ্যে জেহাদি চেতনা চলে আসল এক সময় তারা মক্কায় দশ হাজার সাহাবি প্রবেশ করলেন দশ হাজার প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা আল্লাহ নবীর সঙ্গে আছে এমন কৌশল অবলম্বন করলেন আপনারা জানেন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা অভিযানের বিষয়টিকে কাউকে জানান নেই শুধুমাত্র নির্দিষ্ট কয়েকজন ছাড়া এমনকি হাতে নাবি বালতা নামক এক ব্যক্তি এই অভিযানের তথ্য ফাঁস করে যখন মক্কায় চিঠি পাঠালো আল্লাহ সুবাহির মাধ্যমে তার জানিয়ে দিলেন সেই চিঠি ধরে আনা হল সেওয়াত লাম্বা বিষ আপনারা পড়ে নেবেন হাদিস থেকে আমি বলছিলাম এই মক্কা বিজয়ের তথ্য অভিযানের তথ্য কারো কাছে প্রকাশ করা হয়নি এমনকি যেই সাহাবিরা এই যুদ্ধে অংশগ্রহণ করছেন তারা পর্যন্ত জানতেন না আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম পথে কাউকে রুটি পাকানোর জন্য আগুন জ্বালাতে নিষেধ করে দিলেন খেজুর এবং শুকনো খাবার খেতে বললেন এরপরে যখন মক্কার পাশে এসে ভিড়লেন রাতের বেলায় বলেন এখন তোমরা প্রত্যেক গোত্রের লোকেরা তিন তিনজন চারজন করে আলাদা চুলা জ্বালাও উদ্দেশ্য এই এখন যেন মক্কার লোকেরা দেখে ভয় পেয়ে যায় তিনজন চারজনে যদি একটা একটা চুলা জ্বালায় দশ হাজার লোকের কত চুলা হবে ওরা দূরের থেকে আগুন দেখে অনুমান করবে কত লোক এখানে এসেছে ওরা মনে করবে একটা চুলায় কমপক্ষে দশ বিশ জনার পাক হবে এরকম অনুমান করে তারা ভয় পেয়ে যাবে এরপরে তারা গোয়েন্দা পাঠাবে ভোর রাতে মানুষ যখন পায়খানায় যায় তখন তারা দূর থেকে পায়খানা আসা যাওয়া দেখে লোক নির্ণয় করবে আল্লাহ রসুল সাল্লাম বললেন পায়খানা কম বানাবে যাতে করে এক একটা পায়খানার সামনে দশ বিশ জন করে লাইন পড়ে যায় আর মক্কার কুফাররা বুঝতে পারে এক এক পায়খানার সামনে যদি এত লোক হয় তাহলে ভিতরে কত লোক আছে আপনারা জানেন আল্লাহর নবীর এই কৌশল ঠিকই কাজ দিয়েছিল মক্কার লোকেরা যখন হঠাৎ করে দেখল মক্কার থেকে দেখা যাচ্ছে হাজার হাজার আগুনের চূড়া জ্বলছে তখন আর তাদের কোনো চিন্তা করতে হয় নাই সঙ্গে সঙ্গে মক্কার তৎকালীন নেতা আবু সুফেন বলে উঠল যা মুহাম্মদ আল খামিস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পূর্ণ বাহিনী সহ এসে গেছে আপনারা জানেন আবু সুফিয়ান নিজে তখন চলে আসলো গোয়েন্দাগিরি করার জন্য এবং তার পুরাতন বন্ধু আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেল এরই মধ্যে অমর বিন খত্তাব টের পেলেন মক্কার কাফেরদের নেতা খন্দকের যুদ্ধের নেতা কাফের নেতা অহুদ যুদ্ধের কাফের নেতা আবু সুফিয়ানের গলার আওয়াজ শোনা যাচ্ছে কি আর ছাড়া যায় না আব্বাস তাকে দৌড় দিয়ে নিয়ে গেল আল্লাহ নবীর সামনে আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু সুফিয়ান তোমার কি এখনো সময় হয় নাই সে তখনও বলছে আমার একটু চিন্তার বিষয় আছে আল্লাহর নবী তাকে ইসলাম গ্রহণ করার জন্য চাপ দেন নাই বললেন ঠিক আছে তুমি দেখো তবে তোমাকে বলে দিচ্ছি যদি তুমি ইসলাম গ্রহণ করো অথবা আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে নিরাপত্তা দিলাম শুধু তোমাকেই নয় মক্কায় যে ঘোষণা করে দাও যারা মক্কায় গিয়ে তোমার ঘরে আশ্রয় নিবে আমি তাদেরকে নিরাপত্তা দিলাম যারা খানা একাবার সামনে এসে নিরস্ত্র অবস্থায় বসে থাকবে তাদেরকে নিরাপত্তা দিব যারা নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকবে আমরা তাদেরকে নিরাপত্তা দিব কিন্তু যদি কেউ যুদ্ধ করতে আসে তাকে ছাড়া হবে না এই বলে আল্লাহ নবী সাল্লাম আবু সুফিয়ানকে দাঁড় করালেন আর সাহাবিদেরকে পাঠানো শুরু করলেন সাহাবা একরাম যাচ্ছেন আর কবিতা পড়ছেন আলাল জিহাদে মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবী মোহাম্মদের হাতে হাত দিয়ে বয়াত করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবো হাত চালিয়ে যাব আমরা নীরব হব না নিস্তব্ধ হব না আবার মদিনা আনসার যুবকরা কবিতা পাঠ করছেন আলিয়ামায়ামার রুদ্দারি আজকে হল সেদিন যেদিন পরীক্ষা হবে কে কার মায়ের দুধ পান করেছে নজরিবুল হামাতান মাকিলিহি আজকে সেদিন এসেছে যারা নবীকে হিজরত করতে বাধ্য করেছে হত্যার চক্রান্ত করেছিল বেলালকে নির্যাতন করেছে আজকে তাদের ধরগুলোকে মাথার থেকে আলাদা করে দেওয়ার সময় এসে গেছে এরকম কবিতা পড়তে পড়তে যখন যাচ্ছিলেন সাহাবা একরামদের এক একটা গ্রুপ আবু সুফিয়ান তখন বুঝতে পারল নিশ্চয় ইসলাম কোন মোহাম্মদের মানব রচিত ধর্ম নয় সঙ্গে সঙ্গে পাঠ করল সাধু আল্লাহ ওয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এরপরে কেঁদে বলল মোহাম্মদ আমাকে ছেড়ে দাও আমি তাড়াতাড়ি মক্কায় গিয়ে আমার জাতিকে বুঝাই আবু সুফিয়ান যখন মক্কায় গিয়ে ঘোষণা করল ওহে আমার জাতি আমি নিজের চোখে দেখেছি তোমাদের এই শত্রু মোকাবেলা সম্ভব নয় হয়তো ইসলাম গ্রহণ করো নতুবা আমার ঘরে গিয়ে আশ্রয় নাও অথবা ঘরখানায় কাবার সামনে যাও অথবা ঘরের দরজা বন্ধ করে বসে থাকো খবরদার কেউ মোকাবেলা করতে যেও না তার কিন্তু রক্ষা হবে না আবু সুফিয়ানের স্ত্রী তার মোজ ধরে টানতে শুরু করে বলল তোমাদের নেতা পাগল হয়ে গেছে এর কথা শুনুন আমার নেতৃত্বে যুদ্ধ করো যাই হোক শেষ পর্যন্ত যুদ্ধ আর হয়নি আল্লাহর নবী বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন আমি বলতে চাই ইসলাম বিজয়ের জন্য এটি একটি ধারা সামরিক অভিযান পরিচালনা করা এজন্য প্রয়োজন হবে একদল সুশিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত মুজাহিদ আমাদের মনে রাখতে হবে অনেকে আছে আমাকেও এবং যারা আমাদের এই দাওয়াতগুলো প্রচার করে অনেকে কটাক্ষ করে বলে আপনারা জেহাদ করছেন না কেন আমি পরিষ্কার করতে চাই আমরা কোন একটা দুটো বোমা মেরে অথবা কোন রকম একটা পটকা দিয়ে জেহাদ শুরু করার পক্ষপাতি নই এটা মনে রাখতে হবে আমি আপনাদের পরিষ্কার বলি একটা জিহাদ করতে গেলে একদল মানুষের প্রয়োজন আছে আল্লাহ সুবাহ নিজেও বলেছেন একদল লোকের প্রয়োজনে মহাজেরুন যারা আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য নিজের স্ত্রী সন্তান যান মাল সব কিছু ত্যাগ করে আল্লাহর রাস্তায় বের হয়ে পড়বে কোরআনের ভিতরে আল্লাহ সুবাহ বলছেন তোমরা যতই বলো মৃত্যুর পরে তোমরা বলবা আমরা মুস্তাদ আফিম দুর্বল ছিলাম সেজন্য জালিমদের অধীনে ছিলাম আল্লাহ বলছেন না তোমাদের হিজরত করতে হবে কোরআন বলছে যারা অন্যায় করে মারা গেল জালিমদের পা চাটা গোলামি করল শাসকদের পক্ষ হয়ে নিরপরাধ মানুষকে গুলি করল নিজেদের চাকরি রক্ষার জন্য অবৈধ সরকারের জিনিসগুলিকে রক্ষা করল কোরআন বলছে এই লোকগুলো যখন মারা যাবে এই জালিম শাসকদের পাঁচটা গোলামগুলো যখন মারা যাবে ওদের সমর্থক পুলিশগুলো যখন মারা যাবে ওদের সমর্থক জনগণগুলো যখন মারা যাবে কোরআন বলছে তাদেরকে পাকড়াও করা হবে বলা হবে তোমরা কি অবস্থায় ছিলে কালু কুন্না মুস্তাদা ফিল আরদে তারা বলবে আমরা অসহায় ছিলাম সরকারের সরকারের চাকরি করতাম চাকরি রক্ষার জন্য পুলিশে চাকরি করেছি মূর্তি পাহারাদারি করেছি মানুষকে অপরাধ অন্যায়ভাবে খুন করেছি নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছি এরকম ভাবে আমরা করেছি সরকারকে বাঁচানোর জন্য কোরআন বলছে قالوا ألم تكن أرض الله واسعة فتهاجر إليها فتهاجر فيها আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না তোমরা সেখানে হিজরত করে যেতে আল্লাহ তালা বলবেন এই সমস্ত বাহানা চলবে না জাহান্নাম এই লোকদের ঠিকানা হবে জাহান্নাম ওয়াসা আত্মাসির আর এদের ঠিকানা বড়ই করুন বড়ই খারাপ হবে এরপর আল্লাহ সুবাহ বলছেন ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদে মুরাগামান কাসীরা ওয়া সাআহ যারা আল্লাহর রাস্তায় হিজরত করবে তারা জমিনে অনেক প্রশস্তভাবে সুযোগ সুবিধা পাবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর দিকে হিজরত করার উদ্দেশ্যে ঘর থেকে বের হল সোম্মায়ুদ্রিকুহুল মাউতু এরপরে রাস্তা এসে মরে গেল আল্লাহ তারা বলছেন ফাকাদ ওয়াকা আজরুহু আল্লাহ তার আজর এবং সব আল্লাহর কাছে অবধারিত সে আল্লাহর কাছে তার সব পেয়ে যাবে সোরায় নেসার সাতানব্বই থেকে একশো নাম্বার আয়াত পড়বেন এমনি ভাবে আল্লাহ সুবাহ মহাজিরদের জন্য বলেছেন ইন্নাল্লাদিনা আমানু والذين هاجروا وجاهدوا في سبيل নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং হিজরত করে বসে থাকে নাই বরং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে আল্লাহ তারা বলছেন রহমাতাল্লাহি তারাই আল্লাহর রহমতের আশা করে আল্লাহ গফুর রহিমা আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়াল আল্লাহ গফুর রহিম সেরা বাকারা দুশো আঠারো নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবহান আর আকাতে বলেছেন সুরাল ইমরানের একশত পঁচানব্বই নম্বরাতে বলেছেন হাজারু যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সাবিলি এবং আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে যাদের বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে যাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহর কথা বলার কারণে যাদেরকে জেল জুলুম নির্যাতন দেওয়া হয়েছে আল্লাহ বলছেন এরা যদি ওয়াকাতালু কুতিলু তারা যুদ্ধ করে এবং সেই যুদ্ধ করতে গিয়ে নিহত হয়ে যায় আল্লাহ তারা বলছেন লাউ কাফিরান্না আনহুম সাইয়াতিহিম আমি তাদের যত গুণা আছে সেই আতহিম বহু বচন বলেছেন আমি তাদের সমস্ত গুণাগুলোকে মিটিয়ে দিব শুধু গুণাগুলোকে মিটিয়ে দেব তাই না এবং আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে নহর সমূহ জারি আছে এমনি ভাবে আল্লাহ সুবহানাহু সুরায় নাহালের একচল্লিশ এবং বিয়াল্লিশ নামাতে বলছেন যাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাদের মধ্য থেকে যারা হিজরত করবে যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে জুলিমু জুলুম করার পরে জুলুম করার পরে আবার কোন গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র অনুসরণ না করে যারা মাঠা ময়দানে নামবে আল্লাহ বলছেন জুলেমু দুনিয়া হাসানা আমি তাদেরকে দুনিয়াতেও উত্তম স্থান দান করব আশ্রয় দান করব বলে আজুল আখেরাত একবার এবং তাদের আখেরাতের বিনিময় আরো অনেক বড় এরপর আল্লাহ তারা বলছেন এটা তারা আল্লা দিন এমনি ভাবে সোরায় নাহালের একশো দশ নম্বর আয়াত সুরায় হজের আটান্ন থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত উনষাট নম্বর আয়াত এগুলোতে পরিষ্কার বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় হিজরত করে অথবা তারা নিহত হয়ে যায় আল্লাহ তারা বলছেন মরে যায় হাসানা আল্লাহ তালা তাদেরকে উত্তম রিজিক দান করবেন আল্লাহ তালা উত্তম রিজিক দানকারী এরপরে বলছেন লাইদু খিলান্না খালান ইয়ারদাউনাহু আল্লাহ তালা তাদেরকে এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে জান্নাতে প্রবেশ করাবেন সেটা হজের আটান্ন এবং উনষাট নম্বর আয়াত এরপর আল্লাহ সুবাহান বলছেন এই হিজরত করার জন্য বাধা আসবে আটটা জিনিসকে আল্লাহ তারা উল্লেখ করেছেন আল্লাহ তারা বলছেন قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها والتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا আল্লাহ তারা বলছেন বলুন ইনকান আবাউকুম যদি তোমাদের পূর্বপুরুষ বাপদাদা হুকুম তোমাদের সন্তান নাতিপতি হুকুম তোমাদের ভাই বোন হুকুম তোমাদের স্ত্রী হুকুম তোমাদের আত্মীয় স্বজন ওয়ামুআলুনিক এবং তোমাদের সম্পদ যা তোমরা সঞ্চয় করেছ কাসাদাহা এবং তোমাদের ব্যবসা বাণিজ্য যা তোমরা মনে করে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ রাস্তায় গেলে অমাসা কিনু তার দাও নাহা এবং তোমাদের সুন্দর বাড়িঘর আরাম প্রিয় বাড়ি বিলাসবহুল বাড়িঘর এইগুলো যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আহাব্বাইলাইকুমিনাল্লাহি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আল্লাহর থেকে এবং আল্লাহর রাসুলের থেকে ওয়াজেহাদিন ফি সাবিলিহি এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার থেকে অর্থাৎ আটটা জিনিসের ভালোবাসা যদি তোমাদের কাছে বেশি হয় এই তিনটা জিনিসের থেকে আল্লাহ তারা বলছেন ফাতারাব্বাসু একটু অপেক্ষা করো আমরিহি আল্লাহর শাস্তি আসা পর্যন্ত আল্লাহ তালা ফাসিকদেরকে পছন্দ করে না ভালোবাসেন হেদায়ত দান করেন না আল্লাহ সুবাহ এভাবে আমাদেরকে হিজরত করার জন্য উদ্বুদ্ধ করেছেন কোরআনে আর একায়ত আল্লাহ তারা বলছেন সুরায় আত্মবা নয় নম্বর সুরার আটত্রিশ এবং উনচল্লিশ পাতা বলছেন আমানু হে ইমানদারগণ তোমাদের কি হল মা আলাকুম ইদা কিল আলাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহ হিসা কালতুমিল অর্ধে যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য বলা হয় তখন তোমরা জমিনকে জড়িয়ে ধরো ব্যাপারটা কি আরবি দুনিয়া আখেরা তোমরা কি আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন কি নিয়ে সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ তারা এরপরে বলছেন ফামা দুনিয়া ফিল কালিল দুনিয়ার জীবন দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখেরাতে তুলনায় কিছুই না সামান্যই মাত্র এরপর আল্লাহ তারা বলছেন ইল্লাহ তানফিরু যদি তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে না পড়ো ইউ আলিমা আল্লাহ তোমাদেরকে মর্মন্তুত শাস্তি দিবেন ওয়াস্তাব্দুল কমান গাইরাকুম এবং তোমাদেরকে ধ্বংস করে তোমাদের জায়গায় অন্য জাতিকে সৃষ্টি করবেন ওয়ালা তাদুর রুহ শাইআ তোমরা আল্লাহর কোনোই ক্ষতি করতে পারবে না এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 41 নম্বর আয়াতে বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা তোমরা বেরিয়ে পড়ো হালকা হও ভারী হও এবং তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে যুদ্ধ কর আল্লাহর রাস্তায় এটাই তোমাদের জন্য উত্তম ইনকুম তুম তালামুন যদি তোমরা বুঝো এখানে বলা হয় নাই তোমরা ভোট যুদ্ধে লিপ্ত হও তোমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম কায়েম করো আল্লাহ তারা বলছেন ইনফেরো খেফা তোমরা হালকা হও ভারী হও যে অবস্থায় আছো তোমরা আল্লাহ রাস্তায় বেরিয়ে পড়ো এবং আল্লাহর রাস্তায় যান এবং মাল দিয়ে যুদ্ধ করতে বলা হয়েছে বুঝা গেল ইসলামকে বিজয়ী করতে হলে যুদ্ধ করার বিকল্প নেই যুদ্ধ করার জন্য তাহলে একদল মানুষ প্রয়োজন হবে নিবেদিত প্রাণ মহাজির যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়বে নিজের বাড়িঘর পিতামাতা সন্তান ব্যবসা বাণিজ্য এই সবগুলোর তুলনায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অগ্রাধিকার দিয়ে মাঠে বেরিয়ে পড়বে দুই নাম্বার কাজ হল একদল মানুষের প্রয়োজন আনসার জেহাদ শুরু হয়ে গেল আপনারা মনে করুন বাংলাদেশি জেহাদ শুরু হয়ে গেল এই মহাজেরদেরকে আশ্রয় দেওয়ার লোকের প্রয়োজন আছে কিনা এরা থাকবে কোথায় আপনারা জানেন এজন্য সুনির্দিষ্টভাবে আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে আমি স্পষ্টভাবে বলি পরিষ্কারভাবে বলি যাতে করে আমাদের হয়তো আমরা নাও থাকতে পারি আমাদের এই বক্তব্যের কারণে হয়তো আমাদেরকে গুম করে ফেলা হতে পারে হয়তো আমাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে তারপরেও কোরআন এবং হাদিসের সঠিক কথা এবং সহি নির্দেশনা এই মুসলিম জাতিকে দেওয়ার দায়িত্ব আছে সেজন্য বলছি জেনে রাখো এই বাংলাদেশেও যদি জেহাদ শুরু হয়ে যায় আপনারা জানেন বাংলাদেশে কতগুলো থানা আছে প্রত্যেকটি থানায় এক একটা থানায় বিশ পঁচিশ জন করে পুলিশ আছে তাদের কাছে রাইফেল আছে এরপরে কোন কোন থানাতে র্যাব আছে কোন থানাতে বিজেপি আছে এরপরে সরকারের বিভিন্ন গোয়েন্দা গ্রুপগুলো আছে এগুলোর সাথে মোকাবেলা করতে গেলে প্রত্যেকটা থানায় ধরনের একশো লোক আছে আমাদের কয়জন লোক আছে এক একটা থানায় কয়জন মুজাহিদ আছে ধরুন তাহলে একশো মুজাহিদ তৈরি করলাম একশো মুজাহিদ তৈরি করলে প্রত্যেকটা থানায় তাদের অস্ত্র প্রয়োজন আছে কয়টা একে সাতচল্লিশ আছে না গ্রেনেড দিয়ে যুদ্ধ করা যাবে না কয়েকটা ককটেল দিয়ে যুদ্ধ করা যাবে যুদ্ধ করতে হলে সুনির্দিষ্ট পরিমাণ অস্ত্র প্রয়োজন একে সাতচল্লিশের প্রয়োজন হবে ধরুন আমাদের কাছে সাত থেকে আটটা যদি একে সাতচল্লিশ থাকে এবং প্রত্যেকটার সাথে পাঁচশো করে গুলি থাকে তাহলে ইনশাল্লাহ একটা থানা আমরা দখল করতে পারবো দখল করে কতক্ষণ রাখতে পারবো একটা থানা দখল করলাম এরপরে চতুর্দিক থেকে হামলা শুরু হয়ে গেল আকাশ থেকে পানির থেকে এরপরে পদতিক বাহিনী চলে গেল এরপরে আমরা কোথায় চলে যাব এজন্য মনে রাখতে হবে এই সময় হামলা করে পালাবার জন্য দরকার হবে কাদের আনসার যারা নিজের ঘরে মুজাহিদিনদেরকে আশ্রয় দিবে নিজের স্ত্রী সন্তানদেরকে যেরকম ভাবে হেফাজত করে এইরকম ভাবে যারা হেফাজত করবে এরকম একবার আনসারের প্রয়োজন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম সে কারণেই মদিনার লোকদের সঙ্গে সেই আয় বায়াতুল আকাবার সময় চুক্তি করলেন আমরা যদি মদিনায় হিজরত করে যাই তোমরা আমাদের আশ্রয় দিবে কিনা আনসার প্রয়োজন এটা শুধু এই আল্লাহর নবীর যুগই নয় আপনারা কোরআন পড়ুন সুরা আল ইমরানের তিন নম্বর সুরার বান্ন নম্বর আজ আল্লাহ তারা বলছেন ফালাম্মা আহাসা ঈসা মিনহুমুল কুফরা ঈসা আলাইহিসাম যখন তার জাতির পক্ষ থেকে বিশ্বাসঘাতকতা এবং কুফুরি অনুভব করলেন মান আনসারি ইলাল্লাহ তিনি তার জাতির কাছে আহ্বান জানালেন মান আনসারি ইলাল্লাহ আমাকে আল্লাহর জন্য সাহায্যকারী কে আছে আমাকে কে সাহায্য আনসার কে আছে قال الحواريون হাওয়ারিইনরা বললেন নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন হাওয়ারিনরা বললেন নাহন আনসারুল্লাহ আমরা আল্লাহর জন্য আনসারুল্লাহ হয়েছি আনসারুল্লাহ বাংলা টিম নেওয়ার আনসারুল্লাহ আনসারুল্লাহ আর বাংলা টিম আলারাও আছে আলহামদুলিল্লাহ কাজ করছে বাংলাদেশ আনসারুল্লাহ তৈরি হয়ে গেছে আমি জানি না তারা কারা এটা অর্থ এই নয় যে আনসারুল্লাহ বাংলা টিম আমাদের লোক এটা আমরা বিশ্বাস করি যখনই কোন জমিনে জুলুম নির্যাতন শুরু হবে তখন আল্লাহ সুবাহ সেই জমিনে একদল আনসারুল্লাহ তৈরি করে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশেও মাত্র শুরু হয়েছে এবং সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার ঘরে ঘরে আনসার তৈরি হবে ইনশাল্লাহ মুজাহিদিন তৈরি হবে সেদিন ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহ নবীর তরিকার জাহাজ শুরু হবে নাস্তিক মোর্তাদেরকে ইনশাল্লাহ সেদিন উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার আপনারা জানেন সুরায় সফ একষট্টি নম্বর সুরা চোদ্দ নম্বর হাতে বলা আছে ঈসা আলাইহিসালাম আল্লাহ তারা বলছেন আমাদেরকে আমাদেরকে বলেছেন ঈসা আলাইহিসালামকে যেভাবে হাওয়ারিনরা সাহায্য করল আনসার হয়ে দাঁড়িয়ে গেল এবার আল্লাহ আমাদেরকে বলছেন সুরায় সফের চোদ্দ নম্বর আয়াতে আমানু কোন আনসার হে ইমানদারগণ তোমরা আল্লাহর জন্য সাহায্যকারী হও কামা কালা ইসাবনু মারিয়াম আদিল হাওয়ারি জিন যেমনটা ইসা ইবনে মারিয়াম হাওয়ারিনদেরকে বলেছিলেন মান আনসার আল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্যকারী কে আছে আমাদেরকেও মনে রাখতে হবে আল্লাহ সুবাহান আহ্বান করেছেন আমি বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম ভাইদেরকে বলছি যদি সত্যিকার অর্থে এই জমিনে আল্লাহর নবীর তরিকায় জেহাদ করতে চান তাহলে যার যা আছে অর্থ দিয়ে শ্রম দিয়ে খাদ্য দিয়ে এবং ঘরে থাকার জন্য মুজাহিদিন থেকে আশ্রয় দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি হতে হবে ইনশাল আজকে আমাদের মনে রাখতে হবে প্ল্যান পদ্ধতি ছাড়া ইসলাম কায়েম হওয়া সম্ভব নয় আপনারা জানেন আল্লাহর নবী সাল আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিভাবে সাহায্য চেয়েছেন তায়েফের ময়দানে গেলেন গোত্রপতিদের কাছে বড় বড় লিডারদের কাছে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম তাদের সহযোগিতা চাইলেন হাদিসে বলা হয়েছে আনজাবের আব্দুল্লাহ রবি আল্লাহ তালানহ কল খান রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম হজের সময় মিনা আরাফা মুজদালিফা এসব জায়গায় গিয়ে নিজেকে পেশ করতেন আর বলতেন আলা রজুলুন ইয়াহমিলুনি ইলা কৌমিহি আছে কোনো ব্যক্তি আমাকে তার জাতির কাছে নিয়ে যাবে ইয়াহমিলুনি আমাকে বহন করে নিয়ে যাবে তার জাতির কাছে ফাইন্না কোরাইশান কদ মানাউনি আন উবাল্লেগা কালাম রব্বি কেননা কোরাইশরা কোরাইশের নেতারা আমার রবের কথা তাদের কাছে পৌঁছে দেওয়ার থেকে বাধা প্রদান করছে আমাকে কেউ নেওয়ার আছো আমাকে কেউ নেওয়ার আছো তার কমের কাছে নিয়ে যাও আমি আমার রবের কালাম পৌঁছাতে পারি হাদিসটা আছে সুনান আবু দাউদের চার হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস তিরমিজির দুই হাজার নয়শো পঁচিশ নম্বর হাদিস মা হাজার দুশো এক নম্বর হাদিস নাসাইর সাত হাজার সাতশো সাতাইশ নম্বর হাদিস এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষের কাছে নিজেকে পেশ করতেন আল্লাহ কৌমিহি কে আছে এরকম জামাকে তার কমের কাছে নিয়ে যাবে কে আছে আমার কমের কাছে নিয়ে যাবে আনসার তৈরি হয়ে গেল মদিনার আনসাররা আল্লাহর নবীকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দিলেন হাদিস পড়ুন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন সাহাবা একরাম গেলেন একদিকে মদিনার সাহাবিদেরকে বলা হচ্ছে আনসার মক্কার থেকে যারা হিজরত করে যাচ্ছে তারা মহাজেরুন আব্দুর রহমান আউফ বলেন আমরা যখন মদিনায় গেলাম আখান নবী সাল আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু বাইনা সাদ রবির আনসারি এই আব্দুর রহমান আউফ এক সময় মদিনার বড় ব্যবসায়ী ছিলেন তার সঙ্গে মক্কার বড় ব্যবসায়ী ছিলেন হিজরত করে গেলেন মদিনায় চলে গেলেন আল্লাহর নবী মদিনার একজন লোক আর মক্কার একজন লোকের মধ্যে বন্ধুত্ব এবং দিনী ভ্রাতৃত্ব স্থাপন করে দিতে লাগলেন তুমি এর ভাই তাকে ঘরে নিয়ে আশ্রয় দাও উনি বলেন আব্দুর রহমান নাউফ বলেন আমার সঙ্গে সাদ এবনে রবি আনসারিকে বন্ধুত্ব করে দেওয়া হলো তিনি আমাকে নিয়ে গেলেন ঘরে তিনি অনেক ধনী মানুষ ছিলেন এরপরে তিনি বললেন আব্দুর রহমান ইবনে আউফকে বললেন তোমাকে আল্লাহর নবী আমার ভাই বানিয়ে দিয়েছেন আমার এই সম্পত্তি যত কিছু আছে সবগুলোর অর্ধেক অর্ধেক ভাগ করে তোমার অর্ধেক আমার অর্ধেক করে দিলাম এরপরে বলছেন আমি তোমাকে বিয়ে করিয়ে দিব কোন কোন রেওয়ায়তে আছে কোন কোন আনসার বলেছেন আমার এই দুইটা স্ত্রী রয়েছে দুটোর কোন একটা যেটা সবচেয়ে ভালো এটা আমি তালাক দিচ্ছি ইদ্যত যাওয়ার পরে তুমি বিয়ে করে নাও এরকম যখন তারা ত্যাগ করলেন মক্কার সাহাবিরাও তারাও এরকম মূল্যায়ন করেছেন তারা ছিলেন ব্যবসায়ী মদিনার লোকেরা ছিল কৃষিজীবী আর মক্কার লোকেরা ছিল ব্যবসায়ী তারা বললেন তোমাদের এই জমি জমা দরকার নেই বাগান দরকার নেই আমরা এগুলো বুঝি না মালিকা তুমি প্রস্তাব করেছ আমাকে দান করার জন্য বলেছ আল্লাহ তালা তোমার এগুলো কবুল করুক আল্লাহ তোমার মাল এবং সম্পদে বরকত দান করুক দুল্লুনি আলা সুখ আমাদেরকে বাজার দেখাই দাও আমরা ব্যবসায়ী মানুষ বাজার কোন জায়গায় বাজার দেখাই দাও ফালাম্মা রজা এরপরে যখন মৎকার লোকেরা হিজরত করে ওখানে গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করলো অল্প দিনের মধ্যেই তারা আবার ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে গেল আব্দুর রহমান বলেন এরপরে অনেক লম্বা ইতিহাস আমি যে জন্য হাদিসটা বেশ করেছি এই হাদিসটা আছে বুখারির দুই হাজার উনচল্লিশ উনপঞ্চাশ নম্বর হাদিস পাঁচ হাজার বাহাত্তর নম্বর হাদিস এছাড়া আরো বহু জায়গায় আছে তিরমিজি এক হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস নাসাইর তিন হাজার তিনশো অষ্টআশি নম্বর হাদিস মুস্তাদে আহমদের তেরো হাজার একশো তেইশ নম্বর হাদিস এ হাদিসে পরিষ্কার হয়ে গেল মদিনার আনসারেরা কিভাবে মহাজির ভাইদেরকে স্থান দিল নিজের সম্পত্তির অর্ধেক দেওয়ার জন্য ভাগ করে ফেলল এমনকি তার সুন্দরী স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়ে তাদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব করলো আপনারা মনে রাখতে হবে এই জমিনেও যদি আমাদেরকে সেইভাবে দিন কায়েম করতে হয় এই বাংলার জমিনেও একদল মানুষকে হিজরত করতে হবে দিনের জন্য সম্পূর্ণ তৈরি হতে হবে আর একদল মানুষকে আনসারের ভূমিকে আসতে হবে আপনারা জানে আনসার হওয়ার জন্য কেউ ঘর দিয়ে সাহায্য করবে কেউ পয়সা দিয়ে সাহায্য করবে যে কথা আমি বলছিলাম একটা থানা পর্যন্ত আক্রমণ করতে গেলে কতটা অস্ত্রের প্রয়োজন একে সাতচল্লিশ প্রয়োজন একটা একে সাতচল্লিশ দাম কত এক থেকে দেড় লাখ টাকা হবে এরপরে এক একটার জন্য পাঁচশো করে গুলির প্রয়োজন গুলিগুলোর দাম দিবে কে এরপরে গুলি যাদেরকে দেওয়া হলো আজকে বাংলাদেশে কতজন লোক আছে একে সাতচল্লিশ চালাইতে পারে আমি একটা রাইফেল কিনে দিলাম আপনাদেরকে চালাইতে গেলে মানে একটা গুলির ধাক্কা খেয়ে চিত হয়ে পড়ে গেল এই লোক দিয়ে দেহাত হবে না এই জন্য মনে রাখতে হবে কোরআন আল্লাহ সুবাহান পরিষ্কার করে দিয়েছেন জেহাদ করতে হবে এই জেহাদের জন্য প্রশিক্ষণ নিতেও বলেছেন এজন্য একদিকে আনসারদের ভূমিকা থাকবে আর একদিকে মহাজেরদের ভূমিকা থাকবে সুতরাং মনে রাখতে হবে এদেশের ওলামায়ক রামদেরকে বলবো এদেশের জনগণকে বলবো ধোকায় পড়লে চলবে না এদেশে আন্দোলন চলে ইস্যু ভিত্তিক একটা ইস্যু শুরু হয়ে যায় মনে করুন এখন বিএনপি আন্দোলন করছে এদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা নয় এদের উদ্দেশ্য হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে তারা ক্ষমতা আসবে ক্ষমতা আসতে পারে তারাও সেই একই ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক শাসন কায়েম করবে ইসলাম কায়েমের জন্য তাদের আন্দোলন নয় এমনি ভাবে আর একটা দল তাদের সঙ্গে আছে নেতাদের মুক্তির জন্য যদি আজকে তাদের নেতাদেরকে মুক্তি দেওয়া হয় হয়তো কালকে তারা আন্দোলন থেকে সরে যাবে এটা মনে রাখতে হবে তাদের উদ্দেশ্য কোনোভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম কায়েম হোক তারা চায় আমাদের মনে রাখতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোন দিন কোথাও সহি স্থান কায়েম হয় নাই হতেও পারে না হতে দেওয়া হয় নাই এমনি ভাবে আর এক দল লোক এখন আমাদের মাঠে ময়দানে আছে একটা ইস্যু নিয়ে ময়দানে নেমেছে নাস্তিক মোরতাদ বলোগারদের শাস্তি নিশ্চিত করা হয়তো সরকার যদি এদের কয়েকজনকে গ্রেফতার করে তাহলে এই আন্দোলন শেষ হয়ে যাবে আমার কথা পরিষ্কার এই জমিনে সুনির্দিষ্টভাবে দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য সুপরিকল্পিতভাবে এই দেশে এখন ইসলাম কায়েমের কোন আন্দোলন শুরু হয় নাই এজন্য এই আন্দোলনগুলো দেখে আমাদেরকে বিভ্রান্ত হলে চলবে না এগুলো হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এটা ভালো ইমানি জজবা আছে আমি প্রশংসা করছি ইমানি জজবা আছে তাই তারা মাঠে ময়দানে নেমেছেন এখন এটাকে আমরা স্বাগত জানাই কিন্তু সেদিন বেশি দূরে নয় যদি সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশে হয়তো এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাবার সুযোগটাও আর পাওয়া যাবে না এজন্য মনে রাখতে হবে এজন্য মনে রাখতে হবে এখন থেকে প্ল্যান তৈরি করতে হবে দিন কায়েমের জন্য কোন ছোটখাটো ইস্যু নয় কয়েকটা নাস্তিক মোরতাদদেরকে শাস্তি দিলেই হবে না তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলেই হল না বরং আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে এই ময়দানে একদল মানুষদেরকে চূড়ান্ত যুদ্ধ করার জন্য প্রস্তুত হতে হবে কোরআন বলছে সামরিক অভিযান পরিচালনা করার জন্য আল্লাহ নির্দেশ করছেন আমি কোরআন থেকে কয়েকটা আয়াত পেশ করছি সুরায় হজের বাইশ নম্বর সুরার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আল্লাহ বলছেন ওদিন জুলিমু যাদের উপরে জুলুম করা হয়েছে রাস্তায় যাদেরকে মারা হচ্ছে যাদেরকে পাখির মতো গুলি করে মারছে আমি সেই ভাইদেরকে বলবো যদি সত্যিকার তাদের জন্য দরদ থাকে আল্লাহর নির্দেশ শুনো আল্লাহ বলছেন যাদের উপরে জুলুম করা হয়েছে যাদেরকে নির্যাতন করা হয়েছে তাদের জন্য আল্লাহ হুকুম দিয়েছেন জিহাদ করার জন্য কেতাল করার জন্য যুদ্ধ করার জন্য কি করতে বলেছেন যুদ্ধ করতে বলেছেন কি করতে বলেছেন না মিছিল করতে বলেছেন খালি হাতে মিছিল করতে গেল আর একটা কক্ষের ফুল সদর দিল গত কয়েকদিন আগে মিছিল আমাদের কজন ভাই গিয়েছে অনেকে বলেছে আমরা যাবো কিনা যাও অসুবিধা নেই যেতে পারো মিছিলে গেল লালবাগ শাহী মসজিদ থেকে মিছিল বের হলো আমাদের নীল ক্ষেতের কিছু ভাইরা সেই মিছিলে যোগ দিল এরপরে হলো কি পাঁচশো থেকে হয়তো সাতশো লোক ছিল আর সামনে দশ বড় জন লোক এসে লাঠি নিয়ে ওদেরকে ধাওয়া করলো এই পাঁচশো সাতশো লোকেরা ছাগলের মতো কোথায় দৌড়িয়ে পালালো খুঁজে পাওয়া গেল না এটার নাম জেহাদ আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুনির্দিষ্ট হুকুম দিয়েছেন কোরআন পরিষ্কার বলছে যাদের উপরে জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে আল্লাহ তারা তাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দিয়েছেন ক্ষমতা নাই আল্লাহ বলছেন আল্লাহ তারা তাদের সাহায্য করার জন্য ক্ষমতা রাখেন ওদের কাছে বোম আছে গুলি আছে তোমাদের ঝাড়ে তো বাস আছে ঘরে দাও আছে তোমার ঘরে যা আছে তা নিয়ে নামো তা বলো সাহায্য করে দেখো তা নিয়ে কি নেমেছে এখন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদ হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক তাদের কাছে যে অস্ত্র আছে দাও আছে ছুরি আছে লাঠি আছে এই সব নিজ ময়দান নামে বাংলাদেশের নাস্তিক মতো এখনো পালাবার জায়গা খুঁজে পাবেন কয়জন পুলিশ আছে কয়জন পুলিশ আছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাস নিয়ে মজুদ মাথা নেবে ইনশাল্লাহ পুলিশের কোন গুলি এদেশের কোন সেনাবাহিনী সব শক্তি নিয়ে মাথা নামলে ইনশাল্লাহ জনগণের কাছে মোকাবেলা করতে পারবে না ইনশাল্লাহ এজন্য পথে আসতে হবে সহি পথে না এসে নিজেদের দল প্রচার করার জন্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কারণ একসাথে যদি একজন আমির নেতৃত্ব হয় তাহলে ওদের আমির কেউ চিনবে না ওদের দলের পরিচয় হবে না আপনারা দেখেন নাই মিছিল করে নাস্তিক মোর্তাদের শাস্তির জন্য আর যখন ক্যামেরা দেখেন কেমনে দৌড়দের সামনে কে মারামারি শুরু হয়ে যায় এতক্ষণ যুদ্ধ করেছে বোলকাতের বিরুদ্ধে এখন যুদ্ধ করে নিজেরা ক্যামেরার সামনে যাওয়ার জন্য যেন পরের দিন পত্রিকা ছবিটা আসে বউকে দেখাইতে পারে আমি ময়দানে গিয়েছিলাম পরিষ্কার মনে রাখতে হবে এটার নাম কোন জেহাদ না আল্লাহ তারা বলছেন কেতাল করতে সুরায় বাকারা দুই নাম্বার সুরা একশো তিরানব্বই নাম্বার আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো হাত্তাকুনা ফিতনা যতক্ষণে ফেতনা চিরতারে মিটে না যায় ফেতনা হচ্ছে শিরিক ফেতনা হচ্ছে পেদাত ফেতনা হচ্ছে চুরি ফেতনা ডাকাতি ফেতনা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে খুন করা ফেতনা হচ্ছে আল্লাহকে গালিগালাজ করা ফেতনা হচ্ছে আল্লাহর কালামকে গালিগালাজ করা ফেতনা হচ্ছে আল্লাহর নবীকে গালিগালাজ করা ফেতনা হচ্ছে আল্লাহর করোনা আয়াতকে বিকৃত করা আল্লাহ তারা বলছেন ওদিন আলিল্লাহ অকাতিল তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কতক্ষণ পর্যন্ত হাচ্ছা লাকুনা ফিতনা যতক্ষণ পর্যন্ত ফিতনা চিরতারে মিটে না যায় ওয়াকুনা দিন হলিল্লা এবং সর্বত্র একমাত্র আল্লাহর বিধান ততক্ষণে কায়েম না ততক্ষণ যুদ্ধ চালিয়ে দাও কোন পর্যন্ত আল্লাহর বিধান কায়েম না হওয়া পর্যন্ত বোঝা গেল কোনো ইস্যু ভিত্তিক বলা হয় নাই হা কোন ইস্যু দিয়ে শুরু হতে পারে আমরা সে না করি নাই কিন্তু মনে রাখতে হবে এটা চলবে একটা বিরাট উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহ তালা সুরায় বাকারার একশো তিরানব্বই নম্বর আয়াত এবং সুরা আনফালের উনচল্লিশতম তাই কথা পরিষ্কার করে দিয়েছেন অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফেতনা চিরতরে মিটে না যায় কি আমাদের বুঝতে হবে এরপর আল্লাহ বলছেন অয়াকুনা দিন কুল্লুহুলিল্লাহ খালি ফেতনা মিটে গেলেই চলবে না বন্ধ হবে না এই একটা ইস্যু অনুযায়ী কয়েকটা বলোগারকে ধরে শাস্তি দিল তাহলে যুদ্ধ বন্ধ হবে না বরং এই থেকে শেষ করে ওয়াকুনা দিন কুল্লুহুলিল্লাহ সর্বত্র যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় আল্লাহর দিন কায়েম না হবে অতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে এজন্য যুদ্ধের উদ্দেশ্য আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সুরায় তহবার তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতার আঠাশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়াত পরিষ্কার আল্লাহ বলছেন বিল হুদা কুল্লিহি আল্লাহ তারা বলছেন আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দিন দিয়ে যাতে করে লিউজেরাহু আই লিয়াগলিবাহু এই দিনকে বিজয়ী করতে পারেন এ কুল্লিহি পৃথিবীতে যত দিন আছে মতবাদ আছে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র এহদিতন্ত্র খ্রিস্টানতন্ত্র হিন্দুতন্ত্র ধর্মনিরপেক্ষতন্ত্র যত তন্ত্র মন্ত্র আছে সমস্ত দিনের উপরে আল্লাহর দিন যতক্ষণ পর্যন্ত বিজয় করার জন্যই আল্লাহ তারা সুলদেরকে প্রেরণ করেছে তাহলে সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সুরায় তহবার তেত্রিশ নম্বর আয়াত সুরা ফাতার আঠাশ নম্বর আয়াত সুরা সফের নয় নম্বর আয়াত এরপর আল্লাহ বলছেন যুদ্ধ করবে কেন আপনারা জানেন কেউ কারো ভালোবাসার পরিচয় দিতে গিয়ে তার শত্রুদের সঙ্গে মারামারি করে কোরআন সুন্দর করে উপস্থাপন করেছে কোরআন পড়বেন আল্লাহ বলছেন সুরায় তবার নয় নম্বর সুরার চোদ্দ এবং পনেরো নম্বরটা বলছেন অকাতিলুহুম তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো আল্লাহ তালা ওদেরকে তোমাদের হাতে শাস্তি দিবেন তোমরা যুদ্ধ করো তাহলে দেখবে আল্লাহ তালা তোমাদের হাতে ওদেরকে শাস্তি বিধান করবেন অয়ুহীন আল্লাহ ওদেরকে অপমান করবেন লাঞ্ছিত করবেন অয়ান সুরকুম এবং তোমাদেরকে সাহায্য করবেন আলাইহীন তাদের বিরুদ্ধে ওয়াসফি সুদুরা কওমিম মুমিনিন এবং মমিনদের অন্তরে প্রশান্তি আসবে এবং তাদের অন্তরের রাগ কমে যাবে মমিনদের অন্তরে যে রাগ আছে আল্লাহর জন্য দিনের জন্য দুশ্মনদের বিরুদ্ধে সে রাগ প্রশমিত হবে আর আল্লাহ তালা ইচ্ছে করবেন তার তবা কবুল করবেন সুরায় তবার চোদ্দ এবং পনেরো নম্বর আল্লাহ তালা বলছেন কথা ভাইরা আমার এবারে মনে রাখতে হবে যুদ্ধ করব কার বিরুদ্ধে অনেকে খুঁজে পায় না কার বিরুদ্ধে যুদ্ধ করবে সবাই তো মুসলমান কোরআন পরিষ্কার বলে দিয়েছে আমরা প্রত্যেকটা কথা কোরআন অথবা সহিদিস থেকে বেশ করছি কারো দ্বিমত থাকলে কোরআন খোলো কোরআন পরিষ্কার বলছে সোরায় তবা নয় নাম্বার সুরার উনত্রিশ নাম্বার আয়তাল্লাহ বলছেন অকাতিল্লাহ লা ইউমিনুনা বিল্লাহি ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله قاتلু তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে আল্লাহ দিন আখের যারা আল্লাহর উপর ইমান রাখে না পরকাল ইমান রাখে না নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে এবং আল্লাহ এবং আল্লাহর রাসুল যা হারাম করেছেন এটাকে তারা হারাম মানে না আল্লাহ হারাম করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারণ নামে কোন দেবদেবীর নামে যদি জবাই করা হয় হালাল না হারাম আল্লাহ বললেন হারাম আল্লাহ বলছেন আল্লাহর হারামকৃত বস্তুকে যারা হারাম মানে না মা আল্লাহ এবং আল্লাহর রসুল যা হারাম করেছেন এটা তারা হারাম মানে না সুদকে আল্লাহ হারাম করেছেন হারাম মানে না ঘুষকে আল্লাহ হারাম করেছেন হারাম মানে না আল্লাহ বলছেন আর যারা আল্লাহর দিনে হককে দিনে হক বলে মানে না আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করো কে বলেছেন উনত্রিশ নম্বর আয়াত সুরা তবর এমনি ভাবে আমরা যুদ্ধ শুরু করব কার বিরুদ্ধে তাও বলেছেন আল্লাহ তারা পরিষ্কার বলে দিয়েছেন একশো বলছেন কুফফার তোমরা কেতাল করো যুদ্ধ করো ওই সমস্ত কুফাদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে তোমাদের সঙ্গে মিলেমিশে আছে তোমাদের প্রতিবেশী এদের সঙ্গে যুদ্ধ আগে করো ফিকুম এবং তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা অনুভব করে এই আয়াতগুলো পড়া হয় না এই আয়াতগুলো পড়লে সবাই কি করে কোরআন আয়াতগুলো পরে ওয়াইবাদুর রহমান আল্লাদিন আর হাওনা ভালো কথা কোন আয়াত এটা আল্লাহর বান্দাদের সিফাত যারা জমিনে নম্রভাবে চলে এই জন্য দেখবেন এদেশে একদল মানুষ আছে আমির সাহেব তাকে পিছনে রাহাবার তাকে সামনে রাস্তা দিয়ে এমনভাবে হাটে যে পিঁপড়া টের পায় না ভালো কথা কিন্তু জেনে রাখুন ওটা যেমন কোরআনের আয়াত ওই নম্রভাবে চলা যেমন কোরআন আয়াত আমরা বিশ্বাস করি মানি ঠিক তেমনি ভাবে ওই একই কোরআনে আল্লাহ বলছেন তোমরা যুদ্ধ করো ওই সমস্ত কুফফাদের বিরুদ্ধে যারা তোমাদের আশপাশে আছে বাড়ির পাশে আছে তোমার দেশে আছে গ্রামে আছে এবং তোমাদের মধ্যে যেন তারা কঠোরতা অনুভব করে কি বলে এমনি ভাবে এটা সুরায় আবার একশো তেইশ নম্বর আরো শুনুন সুরা আল ফাতাহ আটচল্লিশ নম্বর সুরার আঠাশ উনত্রিশ নম্বর আল্লাহ বলছেন মুহাম্মাদুর রসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ তারা বলছেন মোহাম্মদ সাল্লাম আল্লাহর রসুল এবং তার সঙ্গে যারা আছে তাদের গুণ কি আশিদ্দা ওয়াল কুফার আসিদ্দা সাদিদ থেকে তারা কুফফাদের বিরুদ্ধে কঠোর রুহামা ও বাইনাহুম আর নিজেদের মধ্যে ফুলের ন্যায় সুকমল সুরিদ কে বলেছেন এখানে পরিষ্কার বলে দিয়েছেন আশিদ্দা ওয়াল কুফার কুফফাদের বিরুদ্ধে কঠোর হতে হয় কে বলেছেন সুতরাং নম্রভাবে চলা যে আল্লাহর আয়াত কঠোরভাবে চলাও কি এক আয়াতকে মানা হচ্ছে আর এক আয়াতকে এড়িয়ে দেওয়া হচ্ছে কাদের খুশি করার জন্য জেনে রাখো তোমরা যতই এহুদি খ্রিস্টানদের এবং তাদের পাঁচটা নাস্তিক মোর্তাদের খুশি করার চেষ্টা করো আল্লাহ তারা বলছেন তোমরা এহুদি এবং খ্রিস্টানদেরকে যতই খুশি করতে চাও ওরা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করো এত নম্র উচ্চল কাজ হলো না যখন ভিসার জন্য গেল তখন বলা হলো একটু শাহাবাগ ঘুরে আসুন মুরব্বীদেরকে বলছে না ওই যে বিশেষ একটা মসজিদের মুরব্বীরা গিয়েছিল দিল্লি যাওয়ার জন্য আর এক মার্কাজে যাওয়ার জন্য ভিসার জন্য যখন আবেদন করতে গেল ভারতীয় দূতাবাস থেকে বলে দেওয়া হলো শাহাবাগ গেছেন কি যদি শাহাবাগ না যান তাহলে ভিসা পাওয়া যাবে একটু ঘুরে আসেন তা পয়সা হয়ে যাবে পরিষ্কার হয়ে গেছে তোমরা ওদের চেষ্টা করার জন্য নিরবতা পালন করেছ নম্রতা পালন করেছ এত দাদাগিরি করেছ এরপরও তোমাদেরকে শাহবাগ দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে আল্লাহ তালা ঠিকই বলে দিয়েছেন তোমরা ইহুদি এবং খ্রিস্টান খ্রিস্টানদেরকে যত খুশি করতে চাও লাং তারদা তারা মোটেই খুশি হবে না হাচ্ছা তত্তাবে আমি লেতাহম যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণভাবে ওদের আনুগত্য না করবে এজন্য মনে রাখতে হবে আমি বলছিলাম আল্লাহ তালা নবীকে কি সুন্দর করে বলছেন সুরায় তবা নয় নাম্বার সুরার তেহাত্তর নাম্বার আল্লাহ বলছেন জাহিদুল কুফারা আলাইহিম হে নবী নবী হে নবী নবীকে বলা হচ্ছে নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল নবীর তোমার মুরব্বীদের বুজুর্গির চেয়ে বেশি ছিল নবীর তাহাজুদ তোমার বুজুর্গের চেয়ে বেশি ছিল নবী যখন রাস্তায় চলতেন ম্যাগ দিয়ে ছায়া দিত নবী তাহার যুগ পড়ছেন আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা পালিরা একটু ঘুমাও একটু সাজাও একটু ঘুমাও তুমি যেমন সারাতে বাদল করতে চাও আল্লাহ আমি তোমাকে ঘুমান্ত দেখতে চাই নবী যখন নবী যখন বস্তিতে বসে কথা বলছেন নবীর আওয়াজের উপরে কেউ কথা বলছে আল্লাহ ওহিন আদাল করে দিচ্ছেন ইমানদারগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না এমনটা যদি করিস আমালুকুম তোমাদের জীবনের সব আমল না নষ্ট হয়ে যাবে জেহাদ করেছ নামাজ রোজা হজ জাকা দান খরাত সব শেষ হয়ে যাবে নবীর সামনে জোরে কথা বলো নবীর সামনে জোরে কথা বলতে গেলে অহিনাজল হয়ে যায় কি নবীর জন্য মায়া শুধু এ পর্যন্তই না নবীর উপরে যখন ওহিনাজল হতে লাগলো ওহি মুখস্থ করার জন্য আল্লাহর নবী ঠোঁট নাড়া চাড়া করে পড়তে লাগলেন দ্রুত মুখস্থ করার জন্য আল্লাহ তালার নবীকে এত কষ্ট দিতে চান না ওহি নাজেল হয়ে গেল হে নবী আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু কোরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়া মুখস্ত মুক্ত করে দেওয়া দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি এত মায়া যে নবীর জন্য সেই নবীকে যখন তায়েফের ময়দানে বৃষ্টির মতো পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা সেই নবীকে যখন অহুদের ময়দানে হামলা করা হল নবীর মাথার লোহার টুপি ভেঙ্গে মাথায় ঢুকে গেল দাঁত পড়ে গেল লোহাটা ভিতরে রয়ে গেল একটু দাঁতে যন্ত্রণা হলে কষ্টে ছটফট করতে থাকো আল্লাহর নবীর গাল ভেঙ্গে লোহা ঢুকে রয়েছে যুদ্ধের পরে একজন সাহাবি সেই লোহাটা বের করার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন ওই সাহাবির দুইটা দাঁত পড়ে গেছে এরপরে লোহা বের করা হয়েছে আল্লাহর নবী রঞ্জিত হয়ে গেলেন এমনি হবে হোনাইনের ময়দানে আল্লাহর নবীকে হামলা করা হলো নবীর মাথা ভেঙ্গে লোহা ঢুকে পড়ল আমি জিজ্ঞেস করতে চাই নবীর জন্য এত মায়া যে আল্লাহর সে আল্লাহ তালা কি এইগুলো দেখতে পাচ্ছিলেন না আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরাইছিলেন নাকি ফিরান নাই কেন ফিরান নাই বুঝতে হবে কেন ফিরান নাই শিক্ষা দেওয়া হল আল্লাহর নবী এত প্রিয় সেই নবীকে যুদ্ধ করতে হয়েছে রক্তাক্ত হতে হয়েছে সুতরাং যারাই নবীওয়ালা কাজ করবে নবীর সুন্না কায়েম করবে নবীর ওয়াহিভিত্তিক দিন কায়েম করতে যাবে তাদেরকে নবীর মতো যুদ্ধের ময়দানে যেতে হবে মাথা ভাঙতে হবে দাঁত ভাঙতে হবে রক্তাক্ত হতে হবে তারপরে ইনশাল দিন কায়েম হবে এজন্য কোরআন পরিষ্কার হুকুম দিয়েছে সৌরায় তো আবার তেয়াত্তর নম্বর আয়াতে জাহিদুল কুফারা ওয়াল মুনাফিকিনা আলাইহিম হে নবী আপনি কুফফারদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন আলাইহিম এবং তাদের বিরুদ্ধে কঠোর হন কি হন কঠোর হতে বলেছেন কে যে আল্লাহ নরম হতে বলেছেন সে আল্লাহ কি হতে বলেছেন সুতরাং নরম নম্রতা যেমন ইসলামের সব কঠোরতাও ইসলামের সবক এটাকে এড়িয়ে চললে চলবে না কাকে খুশি করার জন্য যাদেরকে খুশি করতে চাও চলবে না এই জন্য খুশি করলে রাগ কি করতে আমাদেরকে আল্লাহ তারা এবার প্রশিক্ষণ দিতে বলেছেন কোরআনের সুরায় আনফারের ষাট নাম্বার আল্লাহ বলছেন এই যুদ্ধ করার জন্য আরেকটা প্রয়োজন শক্তি অর্জন করা প্রশিক্ষণ নেওয়া আমি বলেছিলাম আজকে যদি এই বাংলাদেশে যুদ্ধ করতে চাই আমার কাছে প্রতি থানায় মনে করুন দশজন বিশ জন মুজাহিদ তৈরি হয়ে গেল এখন তাদেরকে অস্ত্র দিয়ে দেওয়া হলো তারা যুদ্ধ করতে পারবে অস্ত্র চালাবার প্রশিক্ষণ নিতে হবে আমি আমার সব ভাইদেরকে বলবো আল্লাহ করে পরিষ্কার বলেছেন সুরা আনফাল আট নাম্বার সুরার ষাট নাম্বার আল্লাহ বলছেন তোমরা ওদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো কুয়াত অর্জন করো আমির রেবাতিল খাইলে ঘোড়া প্রস্তুত রাখো তুর হিবু নাবিহি আদুব্বাল্লাহ আদুব্বাকুম যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশ্মন এবং তোমাদের দুশ্মনকে ভীত সন্ত্রস্ত করে রাখবে বোঝা গেল ভীত সন্ত্রস্ত একদিকে যেমন মমিনরা কি করে মমিনকে সালাম দিয়ে নিরাপত্তা দেয় অপর দিকে আল্লাহর দুশ্মনদেরকে এবং মমিনদের দুশ্মনদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য হুকুম করেছেন কে পরিষ্কার এখনো বাংলাদেশে না সৌদি আরবে যান এর হাব মানে সন্ত্রাস এর হাব মানে কি তো আল্লাহ তারা সেই কাজটাই করতে পারছে তুর হিবু না ওরা হুবহু শব্দ অনেক আরবি আছে যে আরবিগুলো আগে একরকম ব্যবহার হতো আধুনিক আরবিতে পরিবর্তন হয়ে গেছে কিন্তু তুরে হেবুন এমন একটা শব্দ আল্লাহর নবীর যুগেও এটা ত্রাস অর্থে ব্যবহার হতো বর্তমান আরবিতে ত্রাস এবং সন্ত্রাস অর্থে ব্যবহার হয় তার মানে হচ্ছে মমিন্দ্রা কুফারদের মনের মধ্যে ত্রাসের সৃষ্টি করবে ভীতির সৃষ্টি করবে যেন বুশের গোষ্ঠী হোয়াইট হাউস ছেড়ে দিয়ে ছত্রিশ হাজার ফুট উপরে বসে থাকে বসে নাই যেদিন ইন্টার হামলা হলো সেদিন বুশ কোথায় ছিল প্লেনে চলে ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসেছিল পড়বেন ইতিহাস পড়বেন বোঝা গেল একজন মমিদের হুঙ্কারের ছাড়ায় বুসের হোয়াইট হাউস ছেড়ে দিয়ে বিমানে চড়ে ছত্রিশ হাজার ফুট উপরে চলে গেছে আর যদি দুনিয়ার প্রত্যেকটা মমিন এক একটা লাজন হয়ে মাঠে নেমে তাহলে সেদিন ইনশাআল্লাহ এই বুসের সন্তানরা দুনিয়া পালাবার জায়গা খুঁজে পাবে না নদী শান্তি পাবে ভাইরা আমার উওয়াত অর্জন করতে বলেছেন আল্লাহ রবি ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুয়াতার রামি আলা ইন্নাল কুয়াতার রামি হাদিসটা দেখবেন সহি মুসলিমের পাঁচ হাজার পঞ্চান্ন নম্বর হাদিস তিরমিজির তিন হাজার তেরাশি নম্বর হাদিস আবু দাউদের দুই হাজার পাঁচশো ষোলো নম্বর হাদিস আহমাদের সতেরো হাজার চারশো বত্রিশ নম্বর হাদিস মেসকাতে আছে তিন হাজার আটশো একষট্টি নম্বর হাদিস এরপর আল্লাহ তালা সুরায় তহবার ছেচল্লিশ নামতা বলছেন আল্লাহ তালা বলছেন ওরা যদি ঠিকই আল্লাহর রাস্তায় বের হতে চাইতো তাহলে অবশ্যই তারা আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করত কে বলেছেন প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন তাওয়াক্কুল করবো আমরা একজন লোক বিয়েই করে নাই হজুর দোয়া করেন যেন সন্তান হয় হজুর দোয়া করে দিলেন কয়েকদিন পর আসতে সন্তান তো হইল না ব্যাপারটা বিয়ে করছো বিয়ে তো করি নাই এটা মনে রাখতে হবে প্রস্তুতি নিয়ে মাঠে নাম প্রস্তুতি নিয়ে তার ভরসা করবে করে উপরে জিজ্ঞেস করেছেন উঠ ছেড়ে দিয়ে ভরসা করব না উঠ বেঁধে ভরসা করব বলছে না উঠ ভালো করে বান্ধ খুঁটি মজবুত দাও রশি মজবুত দাও তারপর ভরসা কর কার উপরে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের শক্তি আমাদের সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি নিয়ে তারপরে কি করবো আমরা আল্লাহ ভরসা করব আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন সুরায় নেশা চার নাম্বার সুরার একশো দুই নম্বরতে বলছেন ওয়ালিয়া হুজু হেজরাহুম এ তারা যেন অস্ত্র ব্যবহার করে ও আসলে আসলেহা অস্ত্র কোরআন খুলো পরিষ্কার রাখা আছে ও আসলেহাতাহুম যেন অস্ত্র তারা সাথে নেয় এরপর আল্লাহ বলছেন ওয়াদ্দাল্লাদিনা কাফারু চায় লাউ আন তোমরা যেন তোমাদের অস্ত্র শস্ত্র থেকে তোমরা গাফেল হয়ে থাকো ওরা অস্ত্র রাখলে অসুবিধা হয় না আজকে দেখো ওদের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে মাঠে মহড়া দেয় কোনো দোষ হয় না আর যদি মাদ্রাসায় কোরবানির ছুরি পায় তাহলে কি হয়ে যায় আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন এই চরিত্রগুলো কোরআন পড়ুন সুরায় নেশা চার নম্বর সুরার একশো দুই নম্বর আল্লাহ বলছেন খবরদার অবশ্যই যেন তারা তাদের বাঁচার যন্ত্র এবং অস্ত্র হাতে তুলে নেয় কাফেররা চাইবে যেন তোমরা তোমাদের অস্ত্র থেকে গাফেল হয়ে যাও অস্ত্র না থাকে প্রশিক্ষণ না থাকে তোমাদের হাতে কোন অস্ত্র না থাকে তাহলে তোমাদের উপরে একবারে হামলা করে তোমাদের শেষ করে দিতে পারবে একশো দুই নম্বর আয়াত এটাই হচ্ছে বর্তমানে আপনি দেখেন আবার সেই আরকানে মুসলিমদেরকে নিধন করা হচ্ছে আগুনে পড়ানো হচ্ছে আমি বলতে চাই এই মুসলিমদের যদি প্রশিক্ষণ থাকতো মুসলিমরা যদি সাহাবা একরামদের মতো অস্ত্র নিয়ে জাহাজ প্রশ্ন দিত তাহলে কি তাদেরকে এরকম পাইকারি মারা সম্ভব ছিল আমরা এখন কি করতে পারবো আমরা গেলেও তো একে আমাদের অস্ত্র নেই প্রশিক্ষণ নেই আমরা গিয়ে সেখানে কি করব। এখন দেখে দেখে কান্নাকাটি করা ছাড়া আর দোয়া করার উপায় আছে কিছু এই জন্য মনে রাখতে হবে খালি এই দোয়া করলে চলবে না আল্লাহ কনে বলেছেন সার একাত্তর নম্বর আল্লাহ বলছেন তোমাদের বাঁচার জন্য অস্ত্র গ্রহণ করো এরপরে তোমরা ঐক্যবদ্ধ ভাবে অথবা আলাদা আলাদাভাবে যুদ্ধের ময়দানে ছড়িয়ে পড়ো আমরা এখানে আর একটা সূত্র পেয়েছি ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী প্রাণ নিতে হবে এই জমিনে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন একদিক গণবিপ্লব সৃষ্টি করা জনগণের মধ্যে জেহাদ চেতনা ছড়িয়ে দেওয়া দিন কায়েমের উদ্বুদ্ধ করা এটা আপনারা করবেন আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দীর্ঘমেয়াদী প্ল্যান সেটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আনসার তৈরি করা মহাজের তৈরি করা অস্ত্র ক্রয়ের জন্য পয়সা জমা করা অস্ত্র প্রশিক্ষণ নেওয়া এরপরে মনে রাখতে হবে এরপরে মাঝে মাঝে আবার একেবারে বন্ধ করলেও চলবে না যখনই যে নাস্তিক উৎপাদ শুরু করবে তাদেরকে দুই চারজন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে আপনাকে মেরে ফেলতে হবে ফতুয়া এই ফতুয়ার মধ্যে কোন অস্পষ্টতা নাই এই ফতুয়ার মধ্যে কোনো গোপনতা নাই আল্লাহ নবীর সাহাবিরা তাই করেছেন যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে মোরতাদ গজাবে নবীকে গালিগালাজ করবে কোরআন আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে কবিতা রচনা করবে গান বানাবে ব্যঙ্গ করবে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহ রায়াতকে নিয়ে ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে আমার মুসলিম জাতি এজন্য কোনো মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই এজন্য কোনো দলের প্রয়োজন নাই দুইজন তিনজন করে করে বিচ্ছিন্ন যে যেখানে সেখান থেকে একসঙ্গে চলে যাও যেন কুফাররা কোনো দল খুঁজে না পায় যেন কুফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায় যে যেখানে আছে ওখান থেকে দুইজন তিনজন করে কত করতে শুরু করবে ইনশাল আমি জানি না আমার এই ফতুয়ার পরে আর কোন মুক্তির ফতুয়ার প্রয়োজন হবে কিনা এর উপরে কোরআন দলি যাচ্ছে হাদিসের দলি যাচ্ছে এবং এর উপরে কিতাব লেখা হয়েছে উন্মুক্ত তরবারি বইয়ের নাম কি এই উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপক ব্যাপক প্রচার করবেন প্রয়োজন আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন আল্লাহ সুবাহান আমাদের সকলকে ভাবে দিন কায়েমের জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করে আমিন ওসল্লাহ মোহাম্মদ